দিনগুলোর মাঝে আজকের দিন একটি দিন আল্লাহ তালা আমাদেরকে জুমার খুদ্বার আলোচনায় শরিক করেছেন দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি সরকারে দু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তারা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আজকে আমরা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত এটা হল সুস্বাস্থ্য আমাদের আজকের আলোচনার বিষয় হল সুস্বাস্থ্য অর্জন করা সুস্থ থাকা এবং সুস্থতাকে রক্ষা করা এটার গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনে আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত হল স্বাস্থ্য সুস্থতা সুস্বাস্থ্য এটা শুধুমাত্র দুনিয়ার নিয়ামত না বরং হাদিসের মাঝে আসছে মহান রব্বুল আলমিন তিনিও সুস্বাস্থ্যের অধিকারী যারা শক্তিশালী সুঠাম দেহের অধিকারী আল্লাহ এদেরকে ভালোবাসেন মুসলিম শরীফের একটা হাদিস আল মুমিনুল কবি খাইরুন ওয়া মিনাল সুস্বাস্থ্যের অধিকারী শক্তিশালী মুমিন ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল রুগ্ন ব্যক্তি এর চাইতে আল্লাহর কাছে সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় তাই স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়া নিজের সুস্থতাটাকে আল্লাহ তালার এক নিয়ামত হিসেবে গণ্য করা এবং নিজ স্বাস্থ্যের হেফাজত করা এটা আমাদের জীবনের অনেক বড় একটা জিম্মাদারি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন নিয়ামাতানি মাকবুনুন ফিহিমা কাসিরুম মিনান্নাস আল্লাহ তালের দুইটা নিয়ামত আছে অনেক মানুষ দেখা যায় এটাকে নিয়ামত মনে করে না এই ব্যাপারে সচেতন এটাকে অবহেলায় এটাকে নষ্ট করবে এর মধ্যে একটা হলো সাথে একটা হলো সুস্থতা এটাকে এটার কদর করা হয় না এটাকে এটার যে দাম এটার যে একটা মূল্য এটা দেওয়া হয় না আর আরেকটা হলো অবসর অবসর যে সময় সময়ের কদর করে মনে করে আমি এখন বেকার আছি নিজের সময়কে বেকার মনে করে আমার কোনো কাজ নাই তুই ফ্রি সে আড্ডা দিচ্ছে সে তার অবসর সময়গুলোকে কাজে লাগায় না তার সুস্বাস্থ্য এটার সে কদর করে না অনেক মানুষ এটাকে গুরুত্ব দেন অথচ এই বিষয়ে তাকে গুরুত্ব দেওয়া চাই আমি যখন স্বাস্থ্য সচেতন হব আমার সুস্থতা এটাকে নিয়ামত মনে করব এবং নিজে সুস্থ থাকার জন্য যে সমস্ত কাজগুলো করা চাই যে সমস্ত কাজগুলো করব যে সমস্ত কারণে মানুষ অসুস্থ হয়ে যায় এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে হেফাজত করব তখন আমার সুস্থতা এটা হেফাজত হবে আল্লাহ তালার দেয়া এই যে সুস্থতা এটা একটা নিয়ামত এটার কদর করা হবে এই সুস্বাস্থ্য অর্জন করা এবং স্বাস্থ্য রক্ষা করা এটা আমাদের জীবনে অনেক বড় একটা জিম্মাদার দেখেন সুস্বাস্থ্য অর্জন করা এবং সুস্বাস্থ্যকে রক্ষা করার ক্ষেত্রেও ইসলামের নীতিমালা আছে ইসলাম যেহেতু একটা কমপ্লিট জীবন বিধান যে কিভাবে আমার সুস্বাস্থ্য অর্জিত হবে আমি কিভাবে অসুস্থতা থেকে বাঁচব আর কিভাবে আমার সুস্বাস্থ্য রক্ষা হবে এ বিষয়ে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম সাহাবায়াগ্রামদেরকে সচেতন করছেন তাদেরকে পুরা জীবনের নিয়মকানুন শিখাইছেন যে একজন মানুষ কিভাবে চলবে এটাকেই বলা হয় সুন্নার আলোয় আলোকিত জীবন ইসলাম এবং নবী করিম সাল্ল আলহি মাধ্যমে আমরা এমন এক জীবন ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে পেয়েছি যদি কোনো ব্যক্তি ন্যূনতম ভাবেও ইসলামের এই জীবন বিধান এটাকে মেনে চলে আল্লাহ তালার দেয়া এই জীবন ব্যবস্থার লঙ্ঘন না করে তাহলে সে সুস্বাস্থ্য অর্জন করতে পারবে এবং সে তার স্বাস্থ্যকে রক্ষা করতে পারবে এটা আমাদের জীবনের একটা অনেক বড় ত্রুটি আমরা ঔষধ সেবন করে যাই সুস্থতার জন্য কিন্তু অসুস্থ হওয়ার কারণগুলোকে আমরা চিহ্নিত করি না সে ব্যাপারে সচেতন হই না নৌকার নিচের ছিদ্রগুলোকে খোলা রেখে আমরা পানি সেচে নৌকাকে হেফাজত করার নৌকাকে সুরক্ষা করার চেষ্টা করি এটা বুকামি আমার নিজের নাও নৌকা এটাকে যদি হেফাজত করতে চাই এটার মাঝে যে বিভিন্ন ছিদ্রগুলো তৈরি হয়েছে যে সমস্ত ছিদ্রগুলো দ্বারা পানি উঠতেছে নৌকা আক্রান্ত হচ্ছে ছিদ্রগুলো বন্ধ করা চাই পানি সেচার সাথে সাথে ছিদ্রগুলো বন্ধ করা চাই ছিদ্রগুলো যদি বন্ধ থাকতো তাহলে তো পানি উঠতো না এখন যেহেতু পানি উঠবে এখন কি শুধু পানি সেচবো পানি তো সেচতেই হবে কিন্তু সাথে সাথে ছিদ্রগুলোও বন্ধ করা চাইছে চাই না ছিদ্র যদি বন্ধ না করি তাহলে তো পানি সেচেও আমি শেষ পর্যন্ত কি করতে পারবো আমি নৌকার হেফাজত করতে পারবো না এটাই হয় আমরা কিন্তু তাই করে যাচ্ছি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে তার সুনার মাধ্যমে কি নিয়ামতের এক জীবন ব্যবস্থা তিনি যে আমাদেরকে শিখাইছেন তা সাহাবা একরামদেরকে শিখাইছেন যে এর দ্বারা আপনার এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে যে সমস্ত ছিদ্রগুলোর মাধ্যমে নৌকা আক্রান্ত হচ্ছে পানি উঠতেছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সুন্নার নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের জীবন তার অভ্যাসগুলোকে তার নীতিমালাগুলোকে আমরা যদি দেখি আমরা দেখব এর মাঝে সুস্থ থাকার যে গাইডলাইন এটা পেশ করা হয়েছে অসুস্থতার কারণ কি অসুস্থতার একটা কারণ হল অনিয়ন্ত্রিত খাদ্যাভাস খাদ্যের ব্যাপারে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না ইসলামের একটা নীতিমালা আছে ইসলামে কিন্তু একটা হালাল হারামের বিধান আছে কিছু খাবার যেটা আমাদের জন্য উপকারী মহান রব্বুল আলমিন ওইটা আমাদের জন্য হালাল করে দিচ্ছে কিছু খাবার আছে যেটা আমাদের জন্য ক্ষতিকর এটাকে মহান রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন আছে না এরকম হারাম সুস্থ থাকার জন্য আপনাকে হারাম খাবার গ্রহণ করা যাবে না আপনি যদি হারাম খাবার গ্রহণ করেন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি ক্ষতিগ্রস্ত হবে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হবে আপনার মন মানসিকতা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হবে আপনার ধর্ম ধার্মিকতা ক্ষতিগ্রস্ত হবে হারাম খাদ্য গ্রহণের দ্বারা আপনি মানসিকভাবে বিকারগ্রস্ত এবং অসুস্থ হয়ে যান শারীরিকভাবে অসুস্থ হয়ে যান ইসলামে অনাহার থাকা আবার অতি ভোজন করা দুটাকে নিষেধ করা হয়েছে অসুস্থতার অন্যতম কারণ অতি ভোজন অসুস্থতার অন্যতম কারণ অনাহার আপনাকে পরিমিত খাবার গ্রহণ করতে হবে অসুস্থ হওয়ার আরেকটা কারণ অতি পরিশ্রম আবার অসুস্থতার আরেকটা কারণ অলসতা পরিশ্রমহীনতা কেউ আছে একদম পরিশ্রম করে না পরিশ্রম করতে জানেই না সে হাঁটতে জানে না ধরতে জানে না ইসলামে এটা নিষেধ অতিরিক্ত পরিশ্রম করাও নিষেধ সবকিছুর মাঝে একটা ভারসাম্যপূর্ণ জীবন ইসলাম এদিকে আমাদেরকে ডাকে যেটা অতি পরিশ্রম না হয় অলসতাও যেন না হয় অসুস্থতার একটা গুরুত্বপূর্ণ কারণ হল অপরিচ্ছন্নতা দেখেন ইসলামে পবিত্র থাকার হুকুম আছে অপরিচ্ছন্ন থাকাকে ইসলামে হারাম করা হয়েছে নিষেধ করা হয়েছে পবিত্রতার বিধি বিধান ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান অসুস্থতার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হল অশ্লীলতা অশ্লীলতা বেহায়াপনা এটা একজন ব্যক্তিকে শারীরিকভাবে একজন ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ করে তোলে ইসলামে অশ্লীলতাকে হারাম করা হয়েছে তো এই যে যে সমস্ত কারণগুলো সংক্ষেপে বললাম আমাদের জীবনে অসুস্থতার পিছনে এ সমস্ত কারণগুলো আছে আমি আপনি যদি আসলে সত্যিকার অর্থে সন্ন্যার আলোকে আমাদের জীবনকে গড়ে তুলি তাহলে দেখা যাবে এ গুণগুলো আমার আপনার জীবন জীবন থেকে অটোমেটিক বিদায় নেবে একজন খাঁটি মুসলিম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নার একজন প্রেমিক যে সুনার উপর তার জীবনকে গড়ে তুলে তার মাঝে এই সমস্ত ত্রুটিগুলো থাকা চাই না এটাই ইসলাম ইসলাম মানেই পবিত্রতা ইসলাম মানেই নিজের জীবনের সমস্ত কাজকর্মে ভারসাম্যতা আজকে আমরা ইসলাম চর্চা করি কিন্তু এই সমস্ত বিষয়গুলো যে ইসলামের একটা হুকুম পরিচ্ছন্নতা যে ইসলামের একটা হুকুম পবিত্রতা এটা যে ইসলামের একটা হুকুম আমার খাবার দাবার গ্রহণ করার ক্ষেত্রেও যে ইসলামের একটা বিধিবিধান আছে এ সমস্ত বিষয়গুলোকে আজকে ইসলাম মনে করা আমরা ভুলে গেছি এ সমস্ত বিষয়গুলোতে আমরা আমাদের নিজেদেরকে স্বাধীন মনে করি এ সমস্ত বিষয়গুলোতে ইসলামের অনুসরণ অনুকরণ করাকে আমরা অনেকেই জরুরি মনে করি ক্ষতিকর খাদ্য ইসলামে হারাম যেটা মানব দেহের জন্য ক্ষতিকর মহান রব্বুল আলমিন এটাকে হারাম করে দিয়েছেন আল্লাহ বলতেছেন যে ওরা আপনার কাছে প্রশ্ন করে তাদের জন্য হালাল খাদ্য কি কুল নবী আপনি তাদেরকে বলেন যা পবিত্র তা তোমাদের জন্য তোমাদের মালিক হালাল করে দিয়েছে যেটা পবিত্র যেটার মাঝে পবিত্রতা আছে যেটা তোমাদের জন্য উপকারী এটাই তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে فيحرم عليهم الخبائث يحرم আর আল্লাহ হারাম করে দিয়েছেন খাবাইস যেটা ক্ষতিকর যেটা খবিস যেটার মাঝে খাবাসাত আছে যেটার মাঝে ক্ষতি আছে এটাকে আল্লাহ তালা হারাম করে দিয়েছে الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا আল্লাহ সফলতা বর্ণনা করতেছেন যে সফল ব্যক্তি কারা যে যারা আমার এই উম্মি নবী এ নবীর যারা অনুসরণ অনুকরণ করে এ নবীর গুণাবলী কি ইয়ামুরুহম বিল আরুফ এ নবী তাদেরকে ন্যায়ের হুকুম প্রদান করেন ইনসাফের হুকুম প্রদান করেন আনিল মুনকার অন্যায় কাজগুলোকেই নবী বাধা দেন নবী হুকুম দেন ইনসাফের হুকুম দেন আর নবী বাধা দেন অন্যায় বাধা দেন নবী তাদের জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল ঘোষণা করেন আর যেটা কবি যেটা ক্ষতিকর নবী ক্ষতিকর বিষয়গুলোকে হারাম ঘোষণা করেন আল্লাহ বলতেছেন আমানু বিহি কাজেই যারা এই নবীর প্রতি ইমান আনে নবীর কথাগুলোকে বিশ্বাস করে ও আজারুহ নবীর দলের সাথী হয় নবীকে শক্তিশালী করে ওয়ানাসরুহ নবীকে সাহায্য করে নূর আল্লাযী আর নবীর মাধ্যমে যে আলোকিত জীবন ব্যবস্থা আমি মানুষের জন্য দিয়েছি এই জীবন ব্যবস্থার যারা অনুসরণ করে আল্লাহ বলতেছেন তারাই সফল তারাই কামিয়াব তারাই সাকসেস আল্লাহ বল তাই মানুষের জীবনের সফলতা কোথায় যেটা হালাল এটাকে গ্রহণ করার মাধ্যমে আমাদের জীবনের সফলতা আমাদের জীবনের ব্যর্থতা কোথায় যখন হারাম জিনিসকে আমরা গ্রহণ করব এটাই আমাদের জীবনের ব্যর্থতা এখানে ইসলামে হারামকৃত যে সমস্ত জিনিসগুলো আছে ইসলাম হারাম করে দিয়েছে এটা যে সত্যি ক্ষতিকর এটার মাঝে যে কোনো গুণ নেই আজকের চিকিৎসা বিজ্ঞান এই কথা বলে আজকের চিকিৎসা বিজ্ঞান এই কথা বলে যে ইসলাম যে সমস্ত জিনিসগুলোকে হারাম করে দিয়েছে এ সমস্ত জিনিসগুলো মানব দেহের জন্য ক্ষতিকর তাই হারামকে গ্রহণ করা নিজেকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করা আখেরাতেও ক্ষতিগ্রস্ত করা আমরা তো দেখি অনেককে দুনিয়াতে হারাম খাবার গ্রহণ করার সাজা ভোগ করতে হয় আছে না হারাম খাবার গ্রহণ করার সাজা দুনিয়াতেই ভোগ করতে হয় আমরা যদি সুস্বাস্থ্য চাই সুস্বাস্থ্য অর্জন করতে চাই আর আল্লাহর দেয়া সুস্বাস্থ্য এটাকে যদি রক্ষা করতে চাই প্রথম যে হারাম এটাকে বর্জন করতে হবে হালাল গ্রহণ করতে হবে কারণ হালাল করা হয়েছে যেটা আমাদের মানব দেহের জন্য আপনার উপকারী আর হারাম করা হয়েছে যেটা আমাদের মানব দেহের জন্য ক্ষতিকর আপনি ক্ষতিকর জিনিস একদিকে গ্রহণ করবেন আর অপর দিকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন দুইটা একসাথে সম্ভব না দুইটা একসাথে সম্ভব না আমি আগেই বলেছি যে নৌকার ছিদ্র এটা কি খোলা রেখে আপনি যদি পানি সেচে নৌকাকে হেফাজত করতে চান এটা বোকামি আপনাকে ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে আপনি যদি সুস্বাস্থ্য চান আর একই সাথে হারাম খাবার কি গ্রহণ করেন এটা অসম্ভব এটা বোকামি আপনার প্রধান বিষয় আপনার সুস্বাস্থ্যের জন্য হারাম বিষয়গুলোকে হারাম খাবারগুলোকে বর্জন করতে হবে দ্বিতীয় বিষয় অতিরিক্ত পানাহার এটা ইসলামে নিষিদ্ধ এটা ক্ষতিকর মানব দেহের জন্য অতি গুজন এটা মানব দেহের জন্য ক্ষতিকর অতি ভুজন এটা মানব দেহকে ক্ষতিগ্রস্ত করে তোলে কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন তিনি এরশাদ করেন কুলু অশরাবু আলা তুফরিফ তোমরা খাও কুলু অশরাবু তোমরা পানাহার করো ওলা তুফরিফ কিন্তু অপচয় করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন নিশ্চয়ই আল্লাহ তিনি অপচয়কারীকে ভালোবাসেন হাদিস পরিষ্কার হাদিসের মাধ্যমে আমরা কোরআনী করিমের ব্যাখ্যা পাবো সহি হাদিস তিরমিজি শরীফের মাধ্যমে এ হাদিসের আলোচনা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি এরশাদ করেন মা মালা আ আদমিউন বিআন শাররাম মিন বাতনিন মা মালা আদমিউন বিআন শাররাম মিন বাতনিন যে মানুষ যে সমস্ত পাত্রগুলোকে বুঝাই করে যে সমস্ত পাত্রগুলোকে মানুষ বুঝাই করার কাজ করে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হল মানুষের পেট উদর এটাকে বুঝাই করা এটা মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর বিষয় আল্লাহ রসুল বলতেছে অতি ভোজন একদম পেট ভরে খাবার খাওয়া এরপরে কথা বলতে পারতেছে না এত খাইছে এটা একজন মানুষের জন্য খুবই ক্ষতিকর তাহলে কি পরিমাণ খাবার গ্রহণ করা মানুষের জন্য লাভজনক কে বলতেছেন আল্লাহ রসুল বলতেছেন হাসবুল আদমি লোকাইমার যে মানুষের জন্য যথেষ্ট হল মানুষের জন্য যথেষ্ট হল এই পরিমাণ লুকমাকে গ্রহণ করা যে পরিমাণ লুকমা খাবার গ্রহণ করার মাধ্যমে তার মেরুদণ্ড সোজা থাকে অর্থাৎ সে সুস্থ থাকে সবল থাকে তার মাঝে কর্মস্পৃহা তার মাঝে কর্মক্ষমতা এটা থাকে এ পরিমাণ খাবার গ্রহণ করা যায় কোনো ব্যক্তির মাঝে যদি খাবারের চাহিদা অনেক বেশি হয়ে যায় তাহলে কি করবে কেউ যদি বেশি খেতে চায় তাহলে বেশি কি পরিমাণ খাওয়া যাবে আল্লাহ রসুল বলতেছেন ফাসুলসুন লিসুন লিসারা তাহলে তিন ভাগের এক ভাগ তুমি খাদ্য গ্রহণ করো এক ভাগ পানি গ্রহণ করো অসুলসুন লিন্নাফসি আর একটা ভাগ রাখো যেন শ্বাস প্রশ্বাস এটাকে তুমি গ্রহণ করতে পারো এটা হলো কেউ যদি অতিরিক্ত গ্রহণ করতে চায় যে না আমি পেট ভরে খাবো আমার খাবারটা খুব সুস্বাদু আমি খাবারটাকে বেশি গ্রহণ করব বেশি কতটুকু গ্রহণ করা যাবে বেশিটা গ্রহণ করা যাবে হলো যে খাবার গ্রহণ করতে হবে আমার যতটুকু চাহাত আছে আমার আপনার যে পেট আমার যে উদর যে তিন ভাগের এক ভাগ খাবার গ্রহণ করা এটা হলো আপনার এটা মানে যথেষ্টের চাইতে অতিরিক্ত এর চাইতে বেশি গ্রহণ করাটাই ক্ষতিকর এর চাইতে বেশি গ্রহণ করা চাই না ইসলামের দৃষ্টিভঙ্গি হল জীবনের জন্য খাদ্য খাদ্যের জন্য জীবন না জীবনটাকে টিকিয়ে রাখার জন্য খাদ্যকে গ্রহণ করা এমন না যে খাবার খাওয়ার জন্যই আমার জীবন এটা ভুল কেউ যদি মনে করে থাকে যে জীবন মানেই খাবার খাওয়া এটা আসলে ভুল চিন্তাই জীবনটা তো শুধুমাত্র খাওয়ার জন্য না বরং বেঁচে থাকার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য খাবারকে গ্রহণ করেছে ইসলাম একদিকে যেমন অনাহারে থাকা নিষেধ অতি ভোজন করা এটাও ইসলামী নিষেধ দেখেন আজকের চিকিৎসা বিজ্ঞান তারাও কথা বলে মানুষের অধিকাংশ রোগ বেধির অন্যতম কারণ হল অতি ভোজন রোগ বেধির অন্যতম কারণ হল অতি ভোজন অথচ দেখেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম তিনি তাকে নিষেধ করে গিয়েছেন সাহাবা একরাম তাদের আমল কি ছিল আল্লাহ রসুল এবং তার সাহাবিরা কেমন ছিল আর আজকে আমরা কেমন আমাদের জীবনটাকে সুন্নার আলোকে আলোকিত করতে হবে জীবনটাকে পাল্টাতে হবে এটা ইসলাম ইসলাম মানে আপনার এই শরীর এই শরীরের হক আছে এই শরীরের হেফাজত এই স্বাস্থ্যের হেফাজত এটাও আপনার একটা করত এই স্বাস্থ্যটা আল্লাহর দিয়া অনেক বড় একটা নিয়ামত এই স্বাস্থ্যটাকে নষ্ট করা এটা উচিত না আপনি যদি স্বাস্থ্যের এই নিয়ামতের আপনি যদি না সুক্রিয়া করেন যদি অকৃতজ্ঞতা করেন আপনার নিজেকেই ভুগতে হবে আপনার নিজেকেই কষ্ট করতে হবে এজন্য সুস্থ থাকা অবস্থায় সুস্থতার কদর করা চাই নিজের জীবনটাকে নিয়ন্ত্রিত করা চাই অনিয়ন্ত্রিত জীবন নিয়ন্ত্রণহীন জীবন এটা কোনোভাবেই ঠিক না যদি কোনো মুমিন ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের নির্দেশনা অনুযায়ী পরিমিত খাবার গ্রহণে কেউ যদি অভ্যস্ত হন তিনি রোগ বেধি থেকে মুক্ত থাকতে পারবেন রোগ যদি হয়েও থাকে তার রোগটা নিয়ন্ত্রণে থাকবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না আমাদের দুনিয়া এবং আখেরাতের সম্বল এর দ্বারা আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে আখেরাতের জীবনও সুন্দর হবে তৃতীয় যে বিষয়টা যে বিষয়ে আমাদের সচেতনতা দরকার আমাদের অধিকাংশ অসুস্থতার অন্যতম কারণ হল অলসতা পরিশ্রমহীনতা যে জীবনে পরিশ্রম নাই শাহী নবাব মানুষ বসে বসে খায় আর ঘুমায় উনি কোনো পরিশ্রম করতে জানেন না জীবনটা জীবনে পরিশ্রমী হতে হবে আমরা হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দোয়া দেখতে পাই তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হাম্মি ওয়াল হুজনি আমি পেরেশানি চিন্তা এসব থেকে তোমার কাছে আশ্রয় চাই ওয়াল আজি ওয়াল কাসালি এবং অলসতা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ওয়াল যুবনী ভীরুতা কাপুরুষতা থেকে আমি তোমার কাছে মুক্তি চাই ওয়াল বুকলি কৃপণতা থেকে আমি আল্লাহ তোমার কাছে মুক্তি চাই ও জলাই দেয়নি এবং ঋণগ্রস্ততা থেকে আমি আল্লাহ তোমার কাছে মুক্তি চাই এ সমস্ত দোয়াগুলো তিনি খুব পড়তেন তো এর মাঝে অলসতার দোয়াটাও পাওয়া যায় যে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি আমার মাঝে যেন অলসতা না আসে একজন মুমিন ব্যক্তি যেন অলস হতে না পারে এই জন্য দেখেন ইসলামী দিনব্যাপী আবাদত বন্দিগি আছে একজন মুমিন ব্যক্তির পুরা দিনে রুটিন মাফিক কর্মসূচি আছে পাঁচক্ত নামাজ সলাদ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে মসজিদে আসতেন এই পাঁচক্ত সলাদ এটা আমাদের জীবনের একটা ব্যস্ততা আমরা অনেকে অলসতা করে এ নামাজে আসি না এই অলসতাটাই আমার জন্য ক্ষতিকর এই অলসতাটাই আমার হাজারো রূপ বেধির কারণ এই অলসতাটা এই পরিশ্রমহীনতা এটা ইসলামী নিষেধ এই যে পাঁচক্ত সালাদ শেষ রাতে উঠে তাহাজ্যতের নামাজ এটা আমাদের মমিন ব্যক্তির এটা একটা রুটিন মমিন ব্যক্তির এটা একটা কর্মসূচি স্বেচ্ছাচারিতা অনিয়ন্ত্রিত জীবনধারা এটাকে ইসলাম সমর্থন করে না ইসলাম একজন মুমিনের জীবনকে চায় নিয়ন্ত্রিত একটা নিজাম পরিকল্পিত একটা রুটিন মাফিক কর্মসূচির ভিতরে তার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল তার প্রত্যেকটা কাজ সে রুটিন অনুযায়ী চলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেখেন তার জীবন কেমন ছিল আমরা তো তার আদর্শের অনুসারী তার উন্মত মানে কি আমরা তার আদর্শের অনুসারী আমরা তাকে ফলো করি আমরা তার উম্মত এর অর্থ কি আমরা তাকে ফলো করি জীবনের সকল কাজে সকল কর্মে আমরা তাকে ফলো করি কারণ একমাত্র তার অনুসরণ তার অনুকরণ এটি আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র পথ خلاف پیمبر پیمبر کسیرا گزید خلاف پیمبر پیمبر کسیرا گزید کہ مندرز ب مندر نخواہد رسید کبھی بولتے سے نبی کریم صلی اللہ علیہ وسلم তিনি যে রাহ যে পথ যে পদ্ধতি যে জীবনধারা তিনি আমাদের জন্য রেখে গেছেন কোন ব্যক্তি যদি এটাকে ছেড়ে দেয় এটা অসম্ভব এটা অসম্ভব এটা অসম্ভব সে মঞ্জিল পর্যন্ত বসতে পারবে না সে পথের মাঝেই থেকে যাবে এই জন্যই দেখা যায় জীবন শেষ হওয়ার আগেই আমাদের জীবন শেষ হয়ে যায় হায়াত থাকতে থাকতে আমরা মরে যাই এখনো হায়াত আছে কিন্তু আমি নাই কারণ আমি তিলে তিলে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছি ইসলামকে ছেড়ে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নতকে যখন জীবন থেকে ছেড়ে দিয়েছি আমি আমি আমাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছি আল্লাহ রসুল সাল্লাহ নিজের কাজগুলো কি নিজে করতেন নিজের ঘরটা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ তিনি নিজে করতেন নিজে ঘর গোছাতেন নিজের কাপড় এটাকে নিজে ধৌত করতেন নিজের জুতাটাকে তিনি নিজে সেলাই করতেন নিজের কাপড় সেলাইয়ের কাজ থেকে নিজে করতেন ঘরের মাঝে যখন যেতেন রান্না বান্না অন্যান্য কাজে কর্মে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন আমরা কোথায় বলেন আমরা যখন খাবার খেতে বসি জগের মাঝে পানি গ্লাসটা খালি আমরা ওই গ্লাসের মাঝে জগের পানি ঢেলা খেতে পারি না কেউ বলি যে ঢেলে দাও মানে অলসতার কোথায় আছি আমরা এই অলসতা এটা নিষেধ এটা আমাদের জন্য ক্ষতিকর অলসতার মাধ্যমে আসলে আমরা জিততেছি না আমরা হেরে যাচ্ছি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শরীর চর্চামূলক খেলাধুলা শরীর চর্চামূলক খেলাধুলা দৌড়ঝাঁপ সাঁতার ইত্যাদিতে ঘোড়দৌড় ইত্যাদিতে সাহাবা একরামদেরকে উৎসাহ দিতেন আজকে বিনোদন বলতে আমরা নিজেরা শরীর চর্চামূলক খেলাধুলা করবো এটা না আমাদের বিনোদন অসুস্থ বিনোদন আমাদের ছেলে মেয়েরা ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকে যেখান থেকে অশ্লীলতার বিভিন্ন ধরনের রূপ বেধি তাদের মনকে তাদের দেহকে তাদের চিন্তা চেতনাকে তাদের ধর্ম ধার্মিকতাকে সমস্ত কিছুকে আক্রান্ত করে তাদেরকে সমাজের নক্র নষ্ট নিকৃষ্ট বস্তুতে পরিণত করতে ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর খেলাধুলা বিনোদনের সুযোগ ইসলামে আছে শরীর চর্চামূলক খেলাধুলা সাঁতার প্রতিযোগিতা হোক সাঁতার প্রতিযোগিতা আজকে আমাদের ছেলেপেলেরা সাঁতার জানেও না আমাদের ছেলেপেলেরা সাইকেল চালাতে জানে না এরা বাহন চালানোর শিক্ষা এদের কাছে নাই যার দ্বারা শারীরিক পরিশ্রম হবে সে সুস্থ থাকবে সবল থাকবে সব ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে সবাই এই অসুস্থতার অন্যতম কারণ হলো কর্মহীন জীবন অলস জীবন এই অলসতা আমাদেরকে অসুস্থ একটা সময় আমাদেরকে মেরে ফেলতে আমরা বেঁচে আছি কিন্তু আমরা সুস্থ নেই এর অন্যতম কারণ হলো অলসতা এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রসুল নিজে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ অলসতা থেকে আমি তোমার কাছে পানা চাই আমি যেন অলস না হই আমাদেরকেও চেষ্টা করতে হবে যে যে অবস্থায় আছি জীবনের যেখানে যে আছি আমি পাঁচ অক্ত নামাজ যেন মসজিদে এসে পড়ি অনেকে নামাজ পড়ে কিন্তু বাসায় অলসতা শুধুমাত্র অলসতা আপনি বিশ্বাস করেন উনি নামাজি কিন্তু ঘরে নামাজ পড়েন কেন ঘরে নামাজ পড়েন কোনো ব্যস্ততা নাই কারণ একটা উনি অলস অথচ জামাতের সাথে নামাজ আদায় কত ফজিলতপূর্ণ বরং নামাজ তো জামাতের সাথে পড়ার জন্যই নাজিল হয়েছে পুরুষ জামাতের সাথেই নামাজ আদায় করে কখনো কোনো নামাজে ছুটে গেলে এটা একটা কি পড়ার সুযোগ আছে আসলে নামাজ তো এটা জামাতের সাথে আদায় করতে হবে আজকে দেখা যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় জামাতকে ছেড়ে দিচ্ছে কি ভালো লাগতেছে না দুর্বল লাগতেছে অলসতা এটা দুর্বলতা না এটা হলো অলসতা এটাকে দূর করা যায় অনেকে আছে এরা অতিরিক্ত পরিশ্রমী বিশ্রাম নেয় না এটাও সুস্থতার অন্যতম একটি কারণ ইসলাম নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের সুন্না এটা হলো ভারসাম্যপূর্ণ একটা জীবন আমাদের কাছে চায় এখানে বাড়াবাড়ি নাই এখানে ছাড়ি নাই নিয়মিত বিশ্রাম গ্রহণ করা নিয়মিত কিছু সময় ঘুমানো এটা শরীরের হক আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লামের কিছু সাহাবি ওনাদের মাঝে এবাদতের আগ্রহ ছিল অনেক আমাদের মাঝে অনেকে আছে কামাই করতে গিয়ে ওনারা ঘুমাইতে পারে না শুধু কামাই আর কামাই রাত দিন ব্যস্ত কিন্তু সাহাবা একরামদের আবার অবস্থা ছিল ভিন্ন এবাদতে ওনারা ছিলেন ব্যস্ত কিছু সাহাবা একরাম এবাদতের প্রতি এত আসক্ত হয়ে গেলেন যে রাতে ঘুম বাদ দিয়ে দিলেন আর খাওয়া দাওয়া ছেড়ে দিনে রোজা রাখার নিয়োগ করলেন দিনে রোজা রাখবো রাত্রে নামাজ পড়বো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন কড়া ভাবে নিষেধ করলেন তাদেরকে বললেন রাতের কিছু অংশ ঘুমাও কিছু অংশ জেগে আবাদত করো আমি তো রাতের কিছু অংশ ঘুমাই কিছু অংশ জেগে আবাদত করি এটাই শুননা আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে জীবন শিখাচ্ছেন এটা ইসলাম আমরা অনেকে মনে করি এটা ইসলাম না ইসলাম মানে নিয়ন্ত্রিত জীবন আপনি খাওয়া দাওয়া করবেন চলাফেরা করবেন পরিশ্রম করবেন ঘুমাবেন আপনার পুরা জীবন ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত হবে আপনার জীবন সুন্দর হবে আপনার স্বাস্থ্য সুরক্ষিত হবে আপনি সুন্দর এক জীবন ফিরে পাবেন সে স্বাস্থ্য ফিরে পাবে আল্লাহ রসুল বলতেছেন ইন্নালি আইনিকা দেখো তোমার চোখ এর হক আছে এর হক আছে তাকে সুযোগ দাও কিছুটা সময় ঘুমাবার তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ তুমি দাও ওয়াইনালি জেসাদিকা আলেক হাক্কান তোমার এই শরীর এটা তো আমানত এটার হেফাজত করা তোমার কর্তব্য এর হক আছে এটাকে গণিমত মনে করা যাবে না যে পাইছি যেমন খুশি তেমন ভাবে এটাকে শেষ করি এটাকে গণিমত মনে করা যাবে না এটা আমানত এটা কি গণিমত না না আমানত আমানত এটা বুঝা চাই এই শরীরটা আমানত এটার হেফাজত করা কর্তব্য এমন কিছু করা যাবে না যার দ্বারা এটা ক্ষতিগ্রস্ত হয় আলী জৌজাতিকে আলাই হাক্কান তোমার স্ত্রী তার হক আছে এটা আদায় করতে হবে তোমার স্ত্রী কি গণিমত না আমানত আমানত আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি আমানতের খেয়ানত হয় গণিমত এটাকে যেমন খুশি তেমন গ্রহণ করা যায় কিন্তু আমানত এটার হেফাজত করা করত সেই বিশ্রাম গ্রহণ করা যায় আমরা অনেকে বিশ্রাম গ্রহণ করি না আমাদের ঘুমাবার নির্ধারিত কোনো সময় নেই যখন খুশি যেমন খুশি তেমন ভাবে জীবনকে আমরা চালিয়ে যাই আর এর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই আমরা ছুটি ডাক্তারের পিছনে ছুটি কিন্তু ইসলাম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না এটাকে আমরা গ্রহণ করি না আমরা নৌকার মাঝে বসে পানি খেছি কিন্তু ছিদ্রগুলোকে বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করি না দেখেন ছিদ্রগুলোকে যদি বন্ধ করা না হয় শুধু পানি ছেঁচে নৌকাকে হেফাজত করার এই যে এই মন মানসিকতা এটা চরম বোকামি এটা নির্বুদ্ধিতা এটা মূর্খতা আমাদের অসুস্থতার আরেকটা অন্যতম কারণ হল অপরিচ্ছন্নতা দেখেন পরিচ্ছন্নতা ইসলামী ইমানের অংশ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ পরিচ্ছন্ন থাকা পবিত্র থাকার ইসলামে নিয়ম নীতি আছে একজন মুসলমানের জন্য পবিত্র থাকা পরিচ্ছন্ন থাকা এটা একটা ফরজে বাধা ইসলামে একজন মুমিন ব্যক্তি সে এক্সচেঞ্জা কিভাবে করবে এক্সচেঞ্জায় কিভাবে বসবে নবী করিম সাল আলাই আসাল্লাম সাহাবা একরামদেরকে তাও শিখাইছেন শিখান নাই আর উত্তর দেন শিখান নাই কিভাবে বসতে হবে কিভাবে নিজেকে পবিত্র করতে হবে শিখাই হাদিসের মাঝে আছে তো আমরা শিখি নাই অনেকে আমরা অনেকে শিখি নাই কিন্তু আল্লাহ রসুল তো সাহাবা একরামদেরকে শিখাইছেন এবং এটা হাদিসের কিতাবের মাঝে আছে এটা শিখা এটা আমাদের কর্তব্য নিজ সন্তানদেরকে একদম বাচ্চা বয়সে পবিত্রতার শিক্ষা দেওয়া এটা আমাদের কর্তব্য এটা আমাদের জিম্মাদার আপনি যখন সন্ন্যার আলোয় নিজেকে আলোকিত করবেন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন আপনি পবিত্র জীবনের অধিকারী হবেন অন্যথায় আপনার জীবন হবে অপবিত্র আপনি হবেন ক্ষতিগ্রস্ত কারণ অধিকাংশ রূপ বেধির অন্যতম কারণ হল অপরিচ্ছন্নতা অপবিত্রতা আপনি অপবিত্র একটা অপরিচ্ছন্ন পরিবেশের থেকে আপনি কিভাবে সুস্বাস্থ্য আর নিজ স্বাস্থ্য রক্ষার চিন্তা করেন এটা বোকামি না আপনার সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্য রক্ষার জন্য অপবিত্রতা অপরিচ্ছন্ন থেকে অপরিচ্ছন্নতা থেকে নিজেকে হেফাজত করতে হবে পোশাক আশাকের পবিত্রতা ইসলামের বিধিবিধান আছে আপনি যদি অপবিত্র অপরিচ্ছন্ন পোশাক পরিধান করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে আপনার আখেরাত ক্ষতিগ্রস্ত হবে ইসলামের বিধান একজন মুমিন ব্যক্তি তার শরীর পবিত্র হবে ইসলামের বিধান একজন মুমিন ব্যক্তি তার কাপড় তার পোশাক আশাক এটা পবিত্র থাকবে অপবিত্র অপরিচ্ছন্ন পোশাক একজন মুমিন ব্যক্তি পড়বে না আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন এবং সবসময় পবিত্র থাকতেন এটা তার আমল ছিল তা আমরা যদি তাকেই ফলো করে থাকি তাহলে কেন অপরিচ্ছন্ন অপবিত্র থাকি এটা তো মুমিনের জীবন না রসুলকে যখন ওহিনাজিল করতেছেন আল্লাহ আল্লাহ রসুলকে বলতেছেন ও সিয়া আপনার পোশাক আসককে পবিত্র করে নোংরা পোশাকের একজন ব্যক্তি কোনোভাবেই নোংরামির মাঝে কোনো শ্রেষ্ঠত্ব কোনো ফজিলত নেই আল্লাহ যত নবীদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নবীদের দ্বারা সাহাবা একরামদের কাছে যে জীবন ব্যবস্থা আল্লাহ তালা যুগে যুগে দিয়েছেন সেই জীবন ব্যবস্থার মাঝে ছিল পবিত্রতার শিক্ষা পরিচ্ছন্নতার শিক্ষা এটাই ছিল আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত দিন আল্লাহ রসুল সাল্লু আলহু আসাল্লাম পৃথিবীবাসীকে পবিত্রতা শিখাইছেন পরিচ্ছন্নতা শিখাইছেন তিনি ছিলেন পবিত্র পরিচ্ছন্ন তিনি ছিলেন পবিত্র তিনি ছিলেন পরিচ্ছন্ন সেই অপরিচ্ছন্নতা ইসলাম না অপবিত্রতা ইসলাম না আপনি চল্লিশ দিন এক মাস এক বছর গুসুল করেন না এটা ইসলাম ইসলামের লঙ্ঘন এটা ইসলাম এটা বুজুর্গি অনেকে তো মনে করে উনি চল্লিশ বছর গুসুল করেন উনি অনেক বড় বুজুর্গ আছে না এরকম একজন মানুষের চিন্তা চেতনা কতটুকু নষ্ট হয়ে গেলে সে এমন ব্যক্তিকে বুজুর্গ বীর মনে করে এটি ইসলামের শিক্ষা না আমার রসুল কেমন ছিলেন নিজেই চিন্তা করে রসুল্লাহর সুন্না কি পবিত্র থাকা পরিচ্ছন্ন থাকা আর এই লোকের মাঝে পবিত্রতা পরিচ্ছন্নতা নাই তাহলে এই লোকটা কিভাবে রসুল্লাহর অনুসারী হয় আমি কিভাবে তার অনুসারী হই এটা চিন্তা করাটাই মাঝে মাঝে ইসলামের গুরুত্বপূর্ণ ইমান আনার পর যে ফরজ বিধান নামাজ এই নামাজের জন্য শরীর পবিত্র হওয়া কাপড় পবিত্র হওয়া নামাজের জায়গা পবিত্র হওয়া এটা ফরজ কারো যদি শরীর অপবিত্র থাকে কারো যদি কাপড় অপবিত্র থাকে কারো যদি যে জায়গায় নামাজ পড়ছে জায়গা অপবিত্র থাকে তাহলে তার নামাজই হবে না হবে নামাজি হবে না ইসলাম দেখেন পাঁচবার আমাদেরকে ডাকতেছে শরীর পবিত্র করো ইসলাম পাঁচবার আমাদেরকে ডাকতেছে কাপড় পবিত্র করো ইসলাম পাঁচবার আমাদেরকে ডাকতেছে যে জায়গাটায় আসো এই জায়গাটা পবিত্র পরিচ্ছন্ন করো তো ইসলাম ধর্মটা তো পরিচ্ছন্নতার ধর্ম ইসলাম ধর্মটা হলো পবিত্রতার শিক্ষার ধর্ম যেই ধর্মের শিক্ষার মাঝে অপরিচ্ছন্নতা অপবিত্রতার কোনো সুযোগ নেই না আছে আমাদের অধিকাংশ রোগ বেধি এটার অন্যতম কারণ হল অপবিত্রতা অপরিচ্ছন্নতা অনেকে আছে মেসলাপ করে অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসালাম যতবার অজু হবে ততবার মেসওয়াক হবে প্রত্যেক নামাজের আগে যেন মেসওয়াক করা হয় ঘুমানোর আগে যেন মেসওয়াক করা হয় ঘুম থেকে উঠে যেন মেসওয়াক করা হয় এটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে আমরা যদি এ সুন্নার আলোকে আমাদের জীবন গুরুকে গড়ে তুলি আমাদের জীবন সুন্দর হবে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের প্রত্যেকটা সুন্নার মাঝে আমাদের আলোকিত জীবন গড়ার নির্দেশনা আছে আমাদের সচেতন হওয়া চাই অসুস্থতার অন্যতম একটা কারণ হলো অশ্লীলতা আমরা সামনে এ বিষয়ের উপর আগামীতে আলোচনা করব আগামীতে আলোচনা করব আরো কিছু কারণ আমরা আসলে এই আলোচনার মাধ্যমে ইসলাম তো মানে কমপ্লিট দিন সবকিছুই শিখতে হবে আমাদের ইসলামের প্রথম শিক্ষাই হলো পবিত্রতা প্রথম শিক্ষা পবিত্রতার শিক্ষা কারণ ইমান আনার পর নামাজ পড়তে হবে পবিত্রতা ছাড়া তো নামাজ পড়া যাবে না এজন্য আপনি দেখবেন ধর্মীয় যত বই আছে ইসলাম ধর্ম শিক্ষার ধর্মীয় বিধিবিধানের যত বই রসুরুল্লাহ যুগের পর থেকে এই পর্যন্ত লেখা হয়েছে শেখের যত বই আছে সমস্ত বইয়ের মাঝে প্রথমে আলোচনা হলো পবিত্রতার আলোচনা কিতাব উত্তহারাত আগে পবিত্র হও মুসলমান তোমার প্রথম কাজ হলো পবিত্র হওয়া তে আমরা আল্লাহ তালার দেয়া এই যে নিয়ামত সুস্থতা এটাকে যদি হেফাজত করতে চাই আমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন নিয়ন্ত্রিত ভারসাম্যপূর্ণ সুন্নার আলোকে আমাদের জীবনকে আলোকিত করে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের খাটি অনুসারী হইতে চাই না কারা কারা চাই তাহলে এই জীবনকে সুন্দর করতে হবে হারাম জিনিস খাওয়া যাবে না আজকে নিয়ত করেন হারাম জিনিস খাবেন না নিয়ত আছে না ইনশাল্লাহ হারাম খাওয়া যাবে না হারাম ক্ষতিকর অতি খাওয়া যাবে না মানে অতি ভোজন একদম পেট ভরে খাওয়া যে পেট ভরে এত খাইছেন কথা বলতে পারতেছি না এরকম পেট ভরে খাওয়া যাবে না এটা সুন্নত না এটা খেলাফি সুন্নত এটা ক্ষতিকর এটা ক্ষতিকর আর নিজেদেরকে কাজ করতে হবে অলস পাওয়া যাবে না কাজ করতে হবে অলস নিজের কাজগুলো নিজে করা আমরা পারি না নিজের কাজ নিজে করতে পারি না ইচ্ছা করলে নিজের কাজ নিজে করুন এখন থেকে নিয়োগ করি এর দ্বারা আমরা সুস্থ থাকব আমাদের স্বাস্থ্য সুরক্ষিত হবে আর সবচেয়ে বড় জিনিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করতে পারবো আমাদের ঠিকানা হবে জান্নাত কাজগুলো করব রসুরুল্লাহর প্রেমে রসুরুল্লাহর মোহাব্বত জীবন সুন্দর হবে সবকিছুর পর কিন্তু অসুস্থতা আসতে পারে আল্লাহর ফয়সালা সব একদম সুন্দর আলোকে চলতেছি এরপরও আমি অসুস্থ হলাম এটা হইতে পারে না দেখেন এই ধরনের অসুস্থতা যখন আসবে তখন আবার সবর করুন আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা দেন কে আল্লাহর পক্ষ থেকে আসছে সে অবস্থায় সবর করা আমাদের কর্তব্য সবর যখন করব অসুস্থতার দ্বারা আমাদের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে হাদিসের মাঝে আসছে যে হাত্তা সৌকাতা ইসাকুহা যে শরীরের মাঝে যখন একটা কাঁটা বিদ্ধ হয় শরীরের মাঝে যখন একটা কাটাও বিদ্ধ হয় একজন ব্যক্তি যখন কষ্ট পায় এবং সে যখন সবর করে বিহামিন সে যখন সবর করে আল্লাহ তালা এই সবরের বিনিময়ে তার গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তালা আমাদের সবাইকেই এমন জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুক যে জীবনকে গড়ে তোলার মাধ্যমে আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি খাটি খাঁটি হয়ে যেতে পারি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম